হাত আছে ও নবীজি পা আছে ও নবীজি হাত আছে পা আছে যাবার সম্বল নাই ছটফট করে প্রাণটায় আমার যেতে মদিনায় ছটফট করে প্রাণটায় আমার যেতে মদিনায় ছটফট করে প্রাণটায় আমার যেতে মদিনায় ও দেখা দাও না ও মদিনা দেখা দাও না থাকতে পরান এই অধমে তোমার দিদার চাই হাত আছে ও নবীজি পা আছে ও নবীজি হাত আছে পা আছে যাবার সম্বল নাই ছটফট করে প্রাণটায় আমার যেতে মদিনায় ছটফট করে প্রাণটায় আমার যেতে মদিনায় ছটফট করে প্রাণটায় আমার যেতে মদিনায় হাজিরা জিল হজ মাসে হজ করিতে যাই তাদের সাথে যেতে আমার মনটা চাই হাজিরা জিল হজ মাসে হজ করিতে যাই গানের সাথে যেতে আমার মনটা যায় পাখির মতো থাকলে ডানা পাখির মতো থাকলে ডানা উড়ে যেতাম মদিনায় হাত আছে ও নবীজি পা আছে ও নবীজি হাত আছে পা আছে জবর সম্বল নাই ছটফট করে প্রাণটায় আমার যেতে মদিনায় ছটফট করে প্রাণটায় আমার যেতে মদিনায় ছটফট করে রংটায় আমার যেতে মদিনায় ও মদিনা দেখা দানা থাকতে পরাণ এই অধমে তোমার দিদার চাই হাত আছে ও নবীজি পা আছে ও নবীজি হাত আছে পা আছে যাবার সম্বল নাই ছটফট করে প্রাণটায় আমার যেতে মদিনায় ছটফট করে প্রাণটায় আমার যেতে মদিনায় ছটফট করে প্রাণটায় আমার যেতে মদিনায় একবার তুমি দিলে দেখা আর কিছু না চাই তোমার প্রেমে দেব জীবন কি করে বুঝাই একবার তুমি দিলে দেখা আর কিছু না চাই তোমার প্রেমে দেব জীবন কি করে বুঝাই কঠিন কে আমতের দিনে কঠিন কি আমাদের দিনে তোমার সফায়াত চাই হাত আছে ও নবীজি পা আছে ও নবীজি হাত আছে পা আছে জবর সম্বল নাই ছটফট করে প্রাণটায় আমার যেতে মদিনাই ছটফট করে প্রাণটায় আমার যেতে মদিনাই

থাকতে পরান এই অধমে তোমার দিদার চাই হাত আছে ও নবীজি পা আছে ও নবীজি হাত আছে পা আছে যাবার সম্বল নাই ছটফট করে প্রাণটায় আমার যেতে মদিনাই ছটফট করে প্রাণটায় আমার যেতে মদিনাই ছটফট করে প্রাণটায় আমার যেতে মদিনাই ছটফট করে প্রাণটায় আমার যেতে মদিনায় ছটফট করে প্রাণটায় আমার যেতে মদিনায় ছটফট করে প্রাণটায় আমার যেতে মদিনায়